رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم وكف الغيوم تنادي تنادي ألا من جلا من البهو همت رياح هباء إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সৈয়দুনা ঈসা বিন মারিয়াম আলিহিম আসসালাম আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত এক জালিলুল কদর পয়গম্বর শ্রেষ্ঠ পাঁচজন রাসুলের মাঝে তিনি একজন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ বড়ই বৈচিত্র্যময় ও বিস্ময়কর শেষ দামানোর ঘটনা প্রবাহে তিনি এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজ আমরা সংক্ষেপে তার জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ঈসা বিন মারিয়ামের জন্ম ঈসা আলি ইসালামের পুণ্যময়ী মা মারিয়াম আলিহা সালাম সম্পর্কে এবং ঈসা আলি ইসালামের জন্মের কাহিনী কুরআনুল করিমে অনেক বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সুরা আলী ইমরান সুরা মাইদা সুরা মারিয়াম সহ আরও অনেক সুরায় তার সম্পর্কে আলোচনা এসেছে প্রিয় ভাই ও বোন ঈসা বিন মারিয়াম আলিহিমা সালামের জন্ম ছিল গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কুদরতের এক অনন্য নিদর্শন আল্লাহর ইচ্ছায় তিনি পুণ্যময়ী নারী মারিয়ামের গর্ভে কোনো পিতা ছাড়াই জন্মলাভ করেছিলেন আল্লাহ তালা আদামা আলিহি সালামকে নারী পুরুষ ছাড়াই সৃষ্টি করেছেন হাওয়া সালামকে নারী ছাড়া কেবল পুরুষ থেকে সৃষ্টি করেছেন ঈসা সালামকে পুরুষ ছাড়া কেবল নারী থেকে সৃষ্টি করেছেন পৃথিবীর বাকি সকল মানুষকে নারী পুরুষের মিলনের মাধ্যমে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন যেভাবে ইচ্ছা সেভাবেই করেন ইন্নাল্লাহ আলা কুল্লি সেই ইনকাদির তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহর নির্দেশে জিবরিল আলিহি সালাম মানুষের সুরতে এসে মারিয়াম আলিহা সালামের গায়ে একটি ফুক দেন এতেই মারিয়াম আলিহা সালাম গর্ভবতী হয়ে পড়েন ভূমিষ্ঠ হওয়ার পর শিশু ঈসা আলিহি সালাম কথা বলে মা মারিয়ামের ব্যাপারে মানুষের সংশয় অপবাদ খণ্ডন করেন এমন ছোট্ট শিশুকে কথা বলতে দেখে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় তিনি আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন ঈসা আলিহি সালামকে আসমানে উত্তোলন নবুয়ত লাভের পর ঈসা আলী ইসালাম দিন ইসলামের দাওয়াত দিতে শুরু করলে ইয়াহুদিরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় তারা তৎকালীন শাসককে তার বিরুদ্ধে খেপিয়ে তোলে শাসক ঈসা আলী ইসালামকে মৃত্যুদণ্ড দেয় তাকে গ্রেফতারের জন্য ইয়াহুদিরা তার বাড়ি অবরোধ করে এমত অবস্থায় আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নেন এদিকে অবরোধকারীদের একজনের চেহারাকে আল্লাহ তালা ঈসা আলী সালামের মতো করে দেন তারা সেই লোকটিকে ঈসা আলী সালাম ভেবে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে আল্লাহ রাবুল্লা আলমিন সুস্পষ্ট ভাষায় বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু সুব্বি সুব্বিহালাহুম তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি বরং তারা ধাঁধায় পড়ে গিয়েছিল ঈসা সালামের অবতরণ কিয়ামতের বড় আলামতগুলোর অন্যতম হল নজুল ঈসা তথা আসমান থেকে ঈসা সালামের অবতরণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমে এই বিষয়ের দিকে ইঙ্গিত করে বলেন ওয়াইন্নাহুল্লিসাহ নিশ্চয়ই ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত মুসনাদু আহমদে সাহি সনাদে বর্ণিত হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন কিয়ামতের পূর্বে ঈসা আলিহি সালাম দুনিয়াতে নাজিল হবেন প্রিয় ভাই ও বোন আখিরুজ্জামান সিরিজের দ্বিতীয় পর্বের শুরুতে আমরা কিয়ামতের বড় আলামতগুলোর আলোচনায় একটি হাদিস উল্লেখ করেছিলাম যেখানে রাসুল সাল্লাহ আলী সাল্লাম কিয়ামতের বড় বড় দশটি আলামতের কথা বলেছেন এই দশটি আলামতের মধ্যে নজুল আইসা অন্যতম এছাড়াও আরও অসংখ্য সহি হাদিসে নজুল আইসার প্রমাণ পাওয়া যায় এমনকি ঈসা আলিহি সালাম কিভাবে কোথায় নাজিল হবেন তার বিস্তারিত বিবরণ হাদিস এসেছে দাজ্জালের ফিতনা যখন পৃথিবীময় ছড়িয়ে পড়বে দাজ্জালের অপ্রতিরোধ তাণ্ডবে মুমিনদের জন্য যখন পৃথিবীর জমিন সংকীর্ণ হয়ে যাবে তখন ঈসা আলিহি সালাম আসমান থেকে অবতরণ করবেন ফজরের সালাতের ইকামত হচ্ছে এমন সময় তিনি নাজিল হবেন শাহী মুসলিমে পুরো দৃশ্যটি বর্ণিত হয়েছে এভাবে ইয়াংসিল আইন্দাল মানারাতিল বাইদা শারকিয়া দিমাশক বাইনা মাহরুদাতাইন ওয়াদিয়ান কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন তিনি দুইজন ফেরেস্তার ডানায় হাত রেখে দামেস্কের পূর্বে সাদা মিনারের নিকটে অবতরণ করবেন তার গায়ে ওয়ার্ডস ও জাফরানে রঙিন দুটি চাদর জড়ানো থাকবে ইমাম ইবনে কাসির রাহিমহুল্লা বলেন আমাদের সময়ে অর্থাৎ সাতশো একচল্লিশ হিজড়িতে মিনারটি সাদা পাথরে পুনর্নির্মিত হয়েছে বর্তমানেও দামেস্কের পূর্বে একটি সাদা মিনার আছে এই মিনারের ব্যাপারে লোকমুখে প্রসিদ্ধ আছে যে এই মিনারেই ঈসা আলী সালাম অবতরণ করবেন তবে মিনারটি কোনো মসজিদের উপর নয় বরং একটি মার্কেটের প্রবেশ মুখে অনেকের মতে ঈসা আলী সালাম দামেস্কের মসজিদে উইর একটি মিনার অবতরণ করবেন আল্লাহ রাবুল আলমিনই ভালো জানেন সেই মিনার কোনটি ঈসা আলি ইসালামের দৈহিক বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ঈসা আলি ইসালামের শারীরিক গঠন কেমন হবে তাও আমাদের জানিয়ে গেছেন তার শরীর মাঝারি গরনের লম্বাও না আবার খাটোও না গায়ের রং লাল ও সাদায় মেশানো প্রশস্ত বুক ঈশ্বর ঢেউ খেলানো চুল চুল দেখলে মনে হবে চুল থেকে পানি টপকাচ্ছে অথচ তা শুকনো ঈসা আলী অভূতপূর্ব বৈশ্বিক খিলাফা ঈসা আলী সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হল তিনি দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন তার মাধ্যমেই দাজ্জালের মহাফিতনার সমাপ্তি ঘটবে দাজ্জালের ধ্বংসের পর ইয়াজুজ মাজুজের বিপর্যয় মুসলিমরা ঈসা আলী নেতৃত্বে কাটিয়ে উঠবে তারপর ঈসা আলী তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করার দিকে মনোনিবেশ করবেন সেই মহাদায়িত্বটি হল গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি থেকে শির্ক গুমরাহিকে ঝেটিয়ে বিদায় করা এবং আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ রূপে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ঈসা আলী সালাম একজন শক্তিশালী ন্যায়পরায়ণ শাসক রূপে আবির্ভূত হবেন তার শাসনকালে পৃথিবীতে শির্ক ও কুফুর বলতে কিছুই থাকবে না কারণ তিনি জেজিয়া কর রহিত করে দিবেন তখন কাফিরদের সামনে কেবল দুটি পথই খোলা থাকবে হয় ইসলাম গ্রহণ করো নতুবা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও জিজিয়া কর আদায় করে আপন আপন ধর্ম পালন করার সুযোগ তখন আর থাকবে না ইহুদি ও খ্রিস্টানদের মিথ্যা দাবির মুখোশ উন্মোচিত হয়ে যাবে কারণ ইয়াহুদিদের কথিত মাসিহে জাল প্রকৃত মাসিহ ঈসা আলিহি সালামের হাতে নিহত হবে আর খ্রিস্টানরা যে দাবি করত ঈসা আলিহি সালাম আল্লাহর পুত্র সেই দাবির ভ্রান্তিও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কারণ স্বয়ং ঈসা বিন মারিয়াম আলিহিমা সালাম এসে তাদেরকে সংশোধন করবেন কোরআনুল করিম এসেছে আহলিল ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন কেউ থাকবে না যে ঈসার মৃত্যুর আগে তার প্রতি ইমান আনবে না ঈসা আলি সালাম গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর নাজিলকৃত শরিয়া বাস্তবায়ন করবেন নতুন কোনো শরিয়া নয় তিনি শরীয়তে মোহাম্মদেরই অনুসারী হবেন এই শরিয়া অনুসারেই তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন তিনি খ্রিস্টানদের ক্রুশ ভেঙে চুরমার করে দিবেন শুকর হত্যা করবেন রাসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি লাইউ শিকান্না আইয়াং জিলাফি জিলাফিকুম ইবনু মারিয়ামা হাকামাম মুকসিতা ফায়াকসিরা সালিব ওয়াক্তুল আল খিনজির ওয়াদা আল জিজিয়া সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সেই সময় সমাগত যখন ঈসা মারিয়াম তোমাদের মাঝে একজন ন্যায়পরায়ণ শাসক রূপে আবির্ভূত হবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জেজিয়া রহিত করবেন তার সময়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এক অনাবিল সুখ ও শান্তি সব ধরনের হানাহানি মারামারির অবসান ঘটবে মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে তাদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক জান্নাতি বন্ধন সৃষ্টি হবে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে জমিতে প্রচুর ফল ফলাদি হবে সম্পদ ও প্রাচুর্য এত বেশি হবে যে তা ভোগ করার জন্য মানুষ পাওয়া যাবে না হাদিসের ভাষায় আহাদ আর তখন সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে নেয়ার কেউ থাকবে না মানব জাতির ইতিহাসে এমন সুখ ও শান্তি নিরাপত্তা আর কখনো দেখা যায়নি ঈসা আলিহিসাল্লাম চল্লিশ বছর পৃথিবী শাসন করবেন সুনানু আবি দাউদে বর্ণিত একটি সাইয়াদিস এসেছে রাসুল সাল্লাহু আলী হোসাল্লাম ইরশাদ করেন ফায়াম কুসুফিল আরদি আর বাঈনা সানা সুম্মায়ু তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন তারপর মারা যাবেন মুসলিমরা তার জানাজা পড়বে এভাবে বিস্ময়কর বর্ণাঢ্য এক কর্মময় জীবনের রীতি টেনে তিনি আবার ফিরে যাবেন তার দয়াময় রবের রহমতের দুয়ারে